আমার সম্মানিত ভাই ও বোনেরা শীতের মাত্রা একটু বেশি মনে হচ্ছে কারণ আমরা গত দুই তিন দিন আমার প্রোগ্রাম ছিল কুমিল্লা অঞ্চলের দিকে ওইদিকে এরকম শীত মনে হয় নাই এদিকে আসার পরে বোঝা গেছে যে শীতের মাত্রাটা এদিকে একটু বেশি এই কনকনে শীতের মধ্যে আপনারা এত রাত্রিতে বসে আছেন আসলেই অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমাদের দেশের ওয়াজ সিস্টেম গুলো এরকম হয়ে গিয়েছে এখন কিছু করারও নাই কিন্তু এগুলো আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন করা দরকার রাত দশটার পরে কোনো মাহফিল করাই ঠিক না সর্বোচ্চ গেলে হয়তো এগারোটা কিন্তু চেষ্টা করতে হবে যে রাত দশটার মধ্যে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় মাহফিল শুরুই হয় রাত দশটায় ফজর পর্যন্ত মাহফিল হয় তাহলে রাত্রে শরীরের হক নষ্ট করে ঘুম নষ্ট করে পরের দিন অফিসে আদালতে কাজে কর্মে গেলে কাজকর্ম ঠিক মতো করা যায় না তারপরে ওয়াজ শুনে ফজরের সলাটটা জামাতে আদায় করা যায় না অনেক ধরনের সমস্যা তৈরি হয় এত রাত্রিতে মাইক আমরা তো এখানে কম মাইক অনেক এলাকায় দেখা যায় পঞ্চাশটা একশোটা মাইক লাগাই রাখে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত এই মাইক বাজতে থাকে এলাকায় কত অসুস্থ মানুষ থাকেন রোগী থাকেন মানুষ ঘুমাইতে পারে না বিভিন্ন ধরনের জটিলতা এই ওয়াজ মাহফিল এই জন্য আমরা এগুলো চেষ্টা করতে হবে আস্তে আস্তে এগুলোকে আগায় নিয়ে আসার আল্লাহ রসুল সাল্লাহ আলহি সারা জিন্দিগি নবুয়তের তেইশ বছরে ওয়াজ নসিহত করেছেন কিন্তু সলাতুল আসার পরে কখনো ওয়াজ নসিহত করেন নাই কিন্তু আমরা শুরুই করি ওয়াজ নসিহত আসার পরে মানে আমাদের অভ্যাসটা একটু ব্যতিক্রম হয়ে গেছে তো আমার ভাইয়েরা এবং বোনেরা আমরা বেশি দীর্ঘ আলোচনা করব না এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওলামাই কেরাম যে আলোচনাগুলো করেছেন এগুলাই যদি আমরা আমল করি আলহামদুলিল্লাহ আজকের এই ইসলামী জলসা সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ ওয়াজ আসলে বেশি শোনা লাগে না বেশি আমল করা দরকার ওয়াজ কিন্তু আমরা সবাই কম জানি না ওয়াজ সবাই কম বেশি জানি কিন্তু অভাব হয়েছে সমস্যা হয়েছে আমলের কাজে বাস্তবায়ন করা কি করলে জান্নাতে যাব কি করলে জাহান নামে যেতে হবে এগুলো মোটামুটি সবাই জানা আছে সকাল বেলায় ফজরের নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে এটা জানে না এরকম মানুষ এই এলাকায় আছে সবাই জানে কিন্তু ফজরের নামাজে মসজিদ খালি কেউ আসে না তাহলে বোঝা যায় ওয়াজ আমরা সবাই জানি কিন্তু অভাব হয়েছে আমাদের আমলের এই জন্য আমরা কথা কম বলবো ওয়াজ কম করব আমল বেশি করব। এটাই যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজ মাহফিল ইসলামী জলসা সার্থক হবে ইনশাআল্লাহ তা আমরা ইনশাল্লাহ এখন এগারোটা বাজে বারোটার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব ইনশাআল্লাহ এ পর্যন্ত বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে কোরআন সন্না থেকে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাপাক তৌফিক দিন সকলে বলি আমিন